জলদি করে গুছিয়ে নাও জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তুর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে ঋতু সুখেরই বাসু কখন জানি ভাঙবে ঋতুর সুখেরই বাসু এই দুনিয়ার ঘর গুছাতে মেতে আছো দিনে রাতে এই দুনিয়ার ঘর গুছাতে মেতে আছো দিনে রাতে নিভে যদি জীবন রবি নিভে যদি জীবন রবি আসবে না আর ভোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর দিন এসেছে এই জীবনে আসবে না খোঁজে খোঁজেনে দিন এসেছে এই জীবনে আসবে রা তোরে খোঁজেনে ইসরাফিলের ফুৎকারেতে ইসরাফিলের ফুৎকারেতে উঠবে তুমুল ঝড় কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কিয়ামতের ময়দানেতে না ফরমানের চিৎকারেতে কিয়ামতের ময়দানেতে না ফরমানের চিৎকারেতে প্রকম্পিত হবে সেদিন প্রকম্পিত হবে সেদিন ময়দানে হাস কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর বিপদ থেকে মুক্তি পেতে জপ তারে দিনে রাতে বিপদ থেকে মুক্তি পেতে জপ তারে দিনে রাতে মহা কঠিন সেই দিনেতে মহা কঠিন সেই দিনেতে নাই রে সাথী তোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘোর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসুর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর